অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব এটি আমাদের এই যাবৎকালে এই ইস্যুতে আমরা যত বিভিন্ন দিক থেকে আলোচনা করেছি তার সামারি বা জেস্ট বলতে গেলে এই জায়গাটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব এখানে মূলত শিশুদেরকে যদি আমরা সত্যিকার ইসলামিক ব্যক্তিতে পরিণত করতে চাই তাহলে পিতামাতা অথবা অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তাদের সাথে তাদের একটা ইমোশনাল বন্ডিং তৈরি করতে হবে একটা আবেগ ঘন সম্পর্ক তৈরি করতে হবে একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরি করতে হবে তাদের সাথে মনগত এক ধরনের বন্ধন তৈরি করতে হবে যদি আমরা এই মনগত বন্ধন আমরা যদি তাদের সাথে তৈরি না করতে পারি একটা আবেগ ঘন সম্পর্ক যদি তৈরি না করতে পারি তারা যদি আমাদেরকে উপলব্ধি না করতে পারে আমরা যদি তাদেরকে উপলব্ধি না করতে পারি তাহলে আমাদের উপস্থিতি তাদের উপস্থিতি যদি একজন আরেকজনকে কোনোভাবে অনুপ্রাণিত বা বা সেখানে যদি কোনো আবেগ তৈরি না করতে পারে তাহলে আমরা যে তাদেরকে একজন সত্যিকারের ইসলামিক ব্যক্তিতে পরিণত করতে চাই সেটি অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে আমরা এই আলোচনাটাকে কয়েকটি মূল স্তম্ভের আলোকে আলোচনা করব যেমন আমরা প্রথমত বলতে চাই যে এখানে তাদের সাথে যদি একটা ইমোশনাল বন্ডিং বা আবেগঘন একটা সম্পর্ক বন্ধন তৈরি করতে হয় শিশুদের সাথে তাহলে আমাদেরকে করতে হবে কি সেখানে আমরা সর্বমোট আটটি মূল নীতি আলোচনা করব দ্বিতীয়ত হচ্ছে এখানে বিশেষত আমরা একটু ফোকাস করব যে কন্যা সন্তানকে যদি আমরা লালন পালন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আবার এতিম যদি সন্তানরা থাকে আমাদের অধীনে অথবা আমাদের আশেপাশে হতে পারে কখনো তারা আমাদের ভাতিজা বা আমাদের ভাই বোনেরা হতে পারে যে আমাদের বাবা মা আগে মারা গিয়েছেন আবার এটাও হতে পারে যে আমাদের ভাগিনা ভাগ্নি এরকম রয়েছে আশপাশের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের যে এতিমরা রয়েছে তাদের যদি কখনো আমাদের দায়িত্বে চলে আসে তাদেরকে লালন পালন করা সেই ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি কোন মূলনীতি অবলম্বন করব সেই বিষয়ে এখানে নিশ্চয়ই আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে যে কথা বলেছিলাম যে তাদের সাথে একটা আবেগ ঘন সম্পর্ক তৈরি করা একটা মনোগত মতো বন্ধন শিশুদের সাথে তৈরি করা এই ক্ষেত্রে আমাদেরকে সর্বমোট আটটি মূলনীতি পালন করতে হবে মূলনীতি গ্রহণ করতে হবে খুবই চমৎকার এই বিষয়গুলো আপনি নিশ্চয়ই লিখে রাখবেন তা হচ্ছে যে শিশুদেরকে আদর করা তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা তাদেরকে কখনো কখনো জড়িয়ে ধরে তাদেরকে চুম্বন করা এবং কাদেরকে আপনি চুম্বন করবেন সে বিষয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব that is a matter of qualification সেটা আমরা বলবো দুই নম্বর হচ্ছে শিশুদের সাথে কখনো কখনো হাসি ঠাট্টা করা অর্থাৎ খেলাধুলা করা একেবারেই গুরু গম্ভীর আপনি তার শিক্ষক অথবা শিক্ষিকা দেখে অথবা আপনি বাবা মা দেখে সর্ট অফ আপনি দূরত্ব তার সাথে মেনটেন করবেন তার সাথে কোনো ধরনের খেলাধুলা বা ইত্যাদির সাথে আপনি তার সাথে এইগুলোর বন্ধন তৈরি করবে না তা হতে পারে না যদি আপনি তাকে একটি নির্ধারিত জায়গায় নিয়ে যেতে চান যদি তাকে সত্যিকার অর্থে ইসলামিক পার্সোনালিটি তৈরি করতে চান তাকেও যদি তার পরবর্তী প্রজন্মকে কিভাবে তৈরি করতে হবে তাদের সাথে যে একটা আবেগঘন সম্পর্ক একটা অনুভূতির সম্পর্ক তৈরি করতে হবে সেটি যদি আপনি পথ প্রদর্শন তাদেরকে না করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এরকম জটিলতার মুখোমুখি হবে একটা সাইকোলজিক্যাল ক্রাইসিস এখানে তৈরি হবে তৃতীয়ত হচ্ছে যে শিশুদেরকে কখনো কখনো উপঢৌকন গিফট প্রেজেন্ট তাদেরকে কখনো কখনো তাদেরকে উপহার দেয়া এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব চতুর্থ যে মূলনীতিটি তা হচ্ছে শিশুদের মাথায় হাত বুলিয়ে দেয়া কখনো কখনো তাদেরকে হাগ করা কখনো কখনো তাদের মাথায় হাত বুলিয়ে দেয়া মাথায় স্পর্শ করা কখনো তাদের চোয়ালে হাত বুলিয়ে দেয় স্পর্শ করা আল্লাহ রসুল সাল আলী আসলাম শিশুদের মাথায় পিঠে চোয়ালে হাত বুলিয়ে দিতেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পঞ্চম যে সেটি হচ্ছে যে কোনো শিশু যদি আপনার সামনে আগমন করে আপনার কাছে এগিয়ে আসে আপনার কাছে আসে তখন তাকে সম্মান প্রদর্শন করে অর্থাৎ তাকে অভ্যর্থনা জানানোর মতো করে তাকে স্বাগত জানানোর মতো করে তাকে রিসিভ করা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই যদি শিশু আপনার চোখের আড়ালে চলে যায় তখন তাকে খুঁজে পাওয়ার জন্য এক ধরনের পেরেশানি নিজের মধ্যে অনুভব করা এবং শিশুকে দেখানো যে সে যখন আপনার চোখের আড়ালে চলে যায় আপনার কাছে না থাকে তখন আপনি তাকে প্রচণ্ডভাবে ফিল করেন আপনি তাকে অনুভব করেন আপনি তাকে খুব কাছে পেতে চান তখন সে অনুভব করবে একটা ভালোবাসার বন্ধন অনুভব করবে এটি তাকে পরবর্তীতে অপরাধ প্রবণতা থেকে তাকে দূরে রাখবে আপনার এই বন্ধন এর কারণে সে নিশ্চয়ই খারাপ চিন্তা বা খারাপ কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখবে এই বিষয়ে আমরা অবশ্যই অবশ্যই আলোচনা করব এবং এরপরে বলেছিলাম যে সপ্তম যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে বিশেষত কন্যা শিশুদেরকে লালন পালন করার ক্ষেত্রে একটা এক্সট্রা অর্ডিনারি কেয়ার আমাদেরকে মেনটেন করতে হয় এবং সেটি অবশ্যই আবার অরফন বা যারা ইয়াতিম তাদেরকে লালন পালনের ক্ষেত্রেও এটি করতে হয় এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি এই বিষয়ে একটু লম্বা আলোচনা করার চেষ্টা করবো যে কন্যা সন্তানদেরকে লালন পালন করতে হলে আমাদেরকে কি করতে হবে এবং সর্বশেষ আমরা অষ্টম যে মূল নীতিটি এখানে আলোচনা করব তা হচ্ছে শিশুদেরকে ভালোবাসার ক্ষেত্রে তাদের সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি করতে হলে যদি তাদের সাথে একটা সাইকোলজিক্যাল রিলেশন তৈরি করতে হয় তাহলে you will have to strike a balance between this যে আপনি ভালোবাসা এমন অতিরিক্ত পর্যায়ে দেখাতে পারবেন না যে সে মনে করবে যে না আমাকে তো এতটা ভালোবাসে আমাকে এতটা আদর করে আমার আমাকে কখনোই শাসন করবে না এমন কোনো বিষয় যাতে না দাঁড়ায় অর্থাৎ একেবারেই কর্কশ আপনি একেবারেই ভালোবাসেন না তাদেরকে কোনো আবেগ অনুভূতি প্রদর্শন করেন না এটি একটি নেগেটিভ দিক অন্যদিকে আপনি এতটা বেশি করেন যে তারা মনে করে যে না কখনো আপনি তাদেরকে শাসন করবেন পারবেন না এ দুটাই খুবই হার্মফুল ডেঞ্জারাস ইঞ্জুরিয়াস এটার মধ্যখানে আমাদেরকে অবস্থান করতে হবে সেটিকে আমরা সে বিষয়ে অবশ্যই অবশ্যই আলোচনা করব সেখানে আমরা তিনটি মূলনীতি বা তিনটি কায়দা তিনটি প্রিন্সিপালের আলোকে সে আলোচনাটি করবো এখানে আমরা বলেছিলাম যে স্পেসিফিক্যালি মেয়ে কন্যা সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে আমরা মৌলিকভাবে তিনটি তিনটি প্রিন্সিপল তিনটি মূলনীতি এখানে আলোচনা করব প্রথমত হচ্ছে যে কন্যা সন্তানদেরকে কখনো ছোটভাবে ছোট করে দেখা যাবে না তাদেরকে একটু অসম্মানের চোখে দেখা যাবে না একটু বিরক্তির চোখে তাদেরকে দেখা যাবে না আপনার অনেকগুলো কন্যা হয়েছে অথবা প্রথম সন্তান সন্তান কন্যা হয়েছে বা এক দুটো সন্তান কন্যা হয়েছে এই জন্যে আপনি তাদেরকে অপছন্দ করছেন আপনার খুবই খারাপ লাগছে সমাজে এখন আমরা যেটা দেখি যে এক দুটো কন্যা সন্তান হলে অনেককে এখানে আমরা দেখি যে মাকেও অনেকভাবে নিগৃহীত করা হয় হত্যাও করা হয় কেন এতগুলো কন্যা সন্তান হলো এটি প্রথমত বিষয় দু নম্বর আমরা এখানে আলোচনা করব যে ছেলে সন্তান এবং কন্যা সন্তান মাঝে অবশ্যই সেখানে সমতা সাম্য রক্ষা করতে হবে সাম্যের অনেকগুলো দিক আছে কারো উপর অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না যদিও প্রত্যেকের area of specialization area of activities এগুলো এরিয়া অফ অ্যাটেনশন সেটা ডিফারেন্ট হবে কিন্তু তারপরেও এখানে যদি মৌলিক ক্ষেত্রে যদি কোনো দুজনের মাঝে কোনো ব্যবধান তৈরি না করা হয় এবং বিশেষত কন্যা সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে কেউ যদি যত্নশীল হয় কেউ যদি অত্যন্ত অনুরাগী হয় কেউ যদি খুবই ফোকাসড অ্যাটেন্টিভ হয় তাহলে তার জন্য মহান আল্লাহ সুবাহানুতার পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাতে কি পুরস্কার রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব এই আলোচনা আমরা এই জন্য করব যাতে আমাদের যাদের কন্যা সন্তান রয়েছে আমরা যাতে কখনোই ডিজেক্টেড ডিমোরালাইজড যাতে ফিল না করি যাতে মনে না করি যে আমাদের মন খুব খারাপ এরকম কোনো প্রদর্শন না করি জাহিলি যুগের সিস্টেমের মতো আমরা সেই প্রাচীন জাহিলিয়াতের কথাই শুধু বলছি না নব্য জাহিলিয়াতেও কিন্তু একই অবস্থা এখানে বিরাজ করছে ইয়াতিমদের বিষয়ে আমরা সর্বমোট চারটি মূলনীতির আলোকে আলোচনা করব আমরা আলোচনা করব যে ইয়াতিমদেরকে লালন পালন করা তাদের প্রতি অ্যাটেনশন দেয়া তাদেরকে ভালোবাসা তাদেরকে মায়া দয়া অনুগ্রহ করা এর প্রতিদান আল্লাহ হানুয়া তালা দুনিয়া এবং আখেরাতে কি রেখেছেন ইয়াতিমদের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি তাদের সম্পদগুলো যাতে কখনো নষ্ট না হয়ে যায় সম্পদগুলো আমরা ব্যবসা বাণিজ্যে খাটিয়ে তাদের সম্পদে আরও বৃদ্ধি নিশ্চিত করা এই ক্ষেত্রে আমাদের কাজ কি যে মা তার স্বামী যে মা তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি অন্যত্র বিয়ে না করে সন্তানদেরকে লালন পালন করার জন্য তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন তার নিজের সুখ সমৃদ্ধি শান্তি ইত্যাদিকে তিনি বিসর্জন দিয়েছেন এই মায়ের জন্য মহান আল্লাহ সুবাহান্তর পক্ষ থেকে দুনিয়া বিশেষত আখেরাতে কি পুরস্কার রয়েছে সে বিষয়টি আমরা আলোচনা করব কারণ সাধারণত পৃথিবীতে উইডো এর সংখ্যা অনেক বেশি যারা যারা যারা যারা বিধবা হয়েছে এরকম মহিলার সংখ্যা অনেক বেশি উইডোয়ার চেয়ে উইডোয়াররা অনেক বেশি মানে যারা পুরুষ তার স্ত্রী মারা গিয়েছে এইরকম লোকের সংখ্যা খুবই কম নারী তার স্বামী মারা গিয়েছে এদের সংখ্যা অনেক বেশি অতএব এই বিষয়টিতে আমাদের আলোচনা করা দরকার কারণ যারা এতটা ত্যাগ করে এই প্রজন্মকে গড়ার জন্যে মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানুমাতার তার রাসুল কি বলেছেন এবং সর্বশেষ যে বিষয়টি আমরা এই ক্ষেত্রে আলোচনা করব তা হচ্ছে যে ইয়াতিমদেরকে লালন পালন করা তাদেরকে শিক্ষা দেওয়া তাদেরকে আদব সভ্যতা শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের নিজের সন্তানদের প্রতি যেমন যেমন অ্যাটেন্টিভ হই যেমন মনোযোগী হই তেমনিভাবে তাদের ক্ষেত্রে মনোযোগী হতে হবে এই বিষয়টি আমরা ইনশাল্লাহ আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিশ্চয়ই আপনারা অবশ্যই প্রত্যেকটি জিনিস নোট ডাউন করে রাখছেন এবং রাখবেন সেটি আমরা নিশ্চয়ই এটা আমরা ভাবছি যে এটাই আপনারা করে থাকবেন তো এখানে প্রথমত যে বিষয়টি বললাম যে শিশুদের সাথে আমাদের তাদের সাথে যদি আমরা মনোগত আবেগঘন সম্পর্ক তৈরি করতে চাই যদি একটি বন্ধন তৈরি করতে চাই যে বন্ধনটি তাদের জন্য ভালো কাজে তাদেরকে উদ্বুদ্ধকারী অনুপ্রেরণা দানকারী এবং মন্দ কাজ থেকে তাদেরকে বাধা দানকারী হবে তাহলে সেক্ষেত্রে আমাদের যে আটটি মূলনীতির উপর কাজ করতে হবে তার মধ্যে প্রথম যে মূলনীতি তা হচ্ছে শিশুদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা তাদেরকে আদর করা তাদেরকে মায়া দেখানো তাদেরকে ভালোবাসা দেখানো তাদের প্রতি অনুভূতি তাদের প্রতি আবেগ ইত্যাদি প্রদর্শন করা এখানে প্রথমত আমরা যে বিষয়টি বলেছি স্পষ্ট করে বলতে চাই তা হচ্ছে যে যেমন আপন শিশুদের কথা বলছি আপন ভাগিনা ভাগ্নি এদের কথা বলছি আপন ছোট ভাই বোন তাদের কথা বলছি তাদেরকে আদর করা তাদেরকে তাদেরকে চুমু দেয়া এটি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দেখেছেন তার নাতি নাতনি যারা ছিল তাদেরকে রাসুল্লাহ সাল্লাম কিভাবে আদর করেছেন সেরকম কয়েকটি বিষয় আমরা এখানে আগে উল্লেখ করবো প্রথমত যে কথা বলছি যে এই যে শিশুদের সাথে যদি আপনি একটি বন্ধন তৈরি করতে চান একটা আন্তরিক বন্ধন তৈরি করতে চান মনোগত মনোজগতের একটি সম্পর্ক তৈরি করতে চান তাহলে তাদেরকে আদর করতে হবে আদর করার মাধ্যমে তার মন আপনার মন তার হৃদয় আপনার হৃদয় তার অন্তর এবং আপনার অন্তরকে আপনি অ্যাটাচ করতে পারবেন এই অন্তরে অন্তরে যদি আপনি অনুভূতি তৈরি করতে চান যদি কমিউনিকেশন কন্ট্যাক্ট তৈরি করতে চান তাহলে this is the best policy which you can apply in order to establish this emotional bonding between you and the children সেখানে আমরা uh, যেমন uh, এখানে আমরা ইমাম বোখারি রহমউল্লাহ তার uh, একটি হাদিস এখানে আমরা আলোচনা করছি যিনি তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং বিশেষত আমাদের এই বিষয়ে প্রত্যেকটি আলোচনা এগেইন আমরা ইসলামের হাদিস তার ব্যক্তিগত জীবনের যে সকল ঘটনা সাহবাহিক আমরা দিয়ে আল্লাহ তালাহমদের জীবনের ঘটনা এবং সালফে সালেহীন তাবেইন তাবে তাবেইন তাদের জীবন থেকে নেয়া বিভিন্ন ঘটনা তাদের বর্ণনা তাদের বক্তব্য বর্ণনা থেকে আমরা নিশ্চয়ই আমাদের এই আলোচনাগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বখারি এবং মুসলিম রাহেমুল্লাহ আয়সারদি আল্লাহ তালা থেকে বর্ণনা করছেন যে কাদিমা আল আরাবি আলা রাসুলিল্লাহ সাল্লাহ আলাইসালাম একদল বেদইন রাসুল্লাহ সাল্লামের কাছে আসলেন ফাকরু তারা বললেন আতুকবিলুনা সবিয়ানাকুম তিনি তারা সাহাবাই কালামদেরকে লক্ষ্য করে রাসুল সালামকে লক্ষ্য করে বললেন আপনারা কি আপনাদের সন্তানদেরকে শিশুদেরকে চুম্বন করেন আদর করেন রাসুল্লাহ সাল্লাম তখন বলেন নাম হা খাওয়ালু তখন তারা বলল এই এই এই বেদুইনটা তখন বলল লাকিন্না উল্লাহিলা নুকাব্বিল কিন্তু আল্লাহর কসম আমরা তো আমাদের সন্তানদেরকে চুম্বন করি না চুমু দিই না আমাদের সন্তানদেরকে আমরা তো আদর করি না তখন ফাকালা রাসুল্লাহ সাল্লাম রাসুলাম তখন বললেন আওয়া আম লিক ইন ক্যান আল্লাহ নাজা আমিন কুলু বিকুম আর রহমা আমি কি করতে পারি আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে তোমাদের হৃদয় থেকে ভালোবাসা তুলে নেন তাহলে আমার কি করণীয় রয়েছে আমি কি করতে পারবো আমার কি কিছু করণীয় আছে তার মানে আল্লাহ রসুল সাল্লাম শিশুদেরকে আদর করা ভালোবাসা এটাকে আল্লাহর পক্ষ থেকে অন্তরে গ্রথিত প্রথিত অন্তরে ঢেলে দেয়া রহমত হিসেবে তিনি উল্লেখ করেছেন শিশুদেরকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত আল্লাহ সুবহানুয়া তালা প্রত্যেক বাবা মা এবং প্রত্যেক অভিভাবক অভিভাবী অভিভাবিকার মধ্যে অন্তরে আল্লাহ সুবহানত এই রহমতকে ঢেলে দিয়েছেন এগেন বুখারি এবং মুসলিমের আরেকটি হাদিস যেটি আবু হরাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে কাব্বালান নবী সাল্লাহ সাল্লাম আল হাসান আবনা আলী রসুলাম একবার তার নাতি হাসান এবনে আলী কে চুম্বন করলেন ফকাল আল আকরা বিন হাবিস আকরা বিন হাবিস রাজি আল্লাহ একজন সাহাবি তিনি বলেন ইন্নালি আশারা তুমিন ওয়ালাদ ইয়া রাসুল্লাহ আমার তো দশটি সন্তান আছে মা কাব্বাল তুমিন হুম আহাদান আমি কখনো তো কাউকে তাদের একজনকেও কখনো চুম্বন করিনি ফকল রাসুল আসলাম তখন রাসুলাম বললেন মাল্লা ইয়ারহাম লা ইউরহাম যে কারো প্রতি আদর দেখায় না আল্লাহ তার প্রতি আদর দেখান না কেউ কারো প্রতি অনুগ্রহ না দেখালে আল্লাহ তার প্রতি অনুগ্রহ দেখান না কেউ কাউকে ভালো না বাসলে আল্লাহ তার প্রতি ভালোবাসা দেখান না এই জন্য একটা আবেগঘন সম্পর্ক তৈরি করা অনুভূতি দেখানো কাউকে কাউকে আপনার পক্ষ থেকে ভালোবাসা প্রদর্শন করা বিশেষ করে আমরা শিশুদের কথা বলছি শিশুদেরকে ভালোবাসা দেখানো এটা আল্লাহ সুবাহানুয়া তালার ভালোবাসাকে অবধারিত করে ফেলে আমাদের জন্য এই জন্যে শিশুদেরকে তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা তাদেরকে স্নেহ দেখানো তাদেরকে স্নেহ দেয়া তাদেরকে ভালোবাসা দেয়া তাদেরকে আদর করা তাদেরকে চমু দেয়া এটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের একটি বৈশিষ্ট্য রাসুল আসলামের একটি সন্না এবং এটি জান্নাতে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ উপকরণ আমরা আল্লাহ সুবাহানুতার সন্তুষ্টি এর মাধ্যমে অর্জন করতে পারি এগেন ইমাম বখারি রহমাল্লার একটি হাদিস আনাস রদি আল্লাহ বর্ণনা করছেন যে যা ইমরাতুন ইলা আয়সাতা রাদি আল্লাহ তালান আয়সা রদি আল্লাহ কাছে একজন নারী আসলেন আসার পরে আয়সা রদি আল্লাহ তালান তাকে তিনটি খেজুর দেন এই হাদিসটি আমরা আগেও আলোচনা করেছি এগেন এই এই কনটেক্সটে আমরা হাদিসটি বলছি আপনাদের নিশ্চয়ই সেটি মনে আছে তিনি তখন এই মহিলা যিনি তার দুটো কন্যা সন্তানকে নিয়ে হাজরত আয়সারদি আল্লাহ তালাহ রাসুলের সাথে মনে হতো তিনি দেখা করতে এসেছেন আয়সারদি আল্লাহ তালানহা তাকে তখন তিনি তাকে তিনটি খেজুর প্রদান করলেন ফা আতকুল্লা সবিহা তামারা তখন এই নারী তার সাথে যে দুটো সন্তান এসেছে ওই দুটো সন্তানের প্রত্যেকেরই একটি করে খেজুর দিয়ে দিলেন তার মানে তার হাতে আর একটি খেজুর মাত্র থাকলো ও আমসাকাত তামারতান তিনি তার নিজের জন্য একটি খেজুর রেখে দিলেন ফা আকালা আর আত্মামারতাইন তখন এই দুটো বালক দুটো বাচ্চা তারা কিন্তু তাদের দুটো খেজুর খেয়ে ফেললো ওয়ানাজরা ইলা উম্মিহিমা এবং তারপর তারা তাদের মায়ের দিকে তাকালো ফাহামিদাত আল উম ইলা তামেরা তখন মা কিন্তু ওই খেজুরটি খেতে তিনি চাইলেন তার যে ভাগে যে খেজুরটি ছিল সেটি তিনি খেতে চাইলেন ফাঁসাক্ষাত কিন্তু সন্তানরা যখন তার দিকে তাকালো তখন তিনি খেজুরটিকে দুভাগ করলেন ফা আমার তৎকুল্লা সবই নিঃস্বাত মারাতিন তখন প্রত্যেক সন্তানকে তিনি এক অংশ এই খেজুরটাকে দুটো ভাগ করে তার যতটুকু ছিল এটিকে তিনি দুই ভাগ করে প্রত্যেকের এক ভাগ করে তিনি প্রদান করলেন ফেজা নবী আয়সা এর মধ্যে আয়সারদি আল্লাহ তালার এই ঘটনার মধ্যখানে রাসুল আসলেন তখন আয়সারদি আল্লাহ তালানহা রাসুল উল্লাহ সাল আলী আসসালামকে এই ঘটনাটি জানালেন যে ইয়া রাসুল্লাহ এমন এমন ঘটনা ঘটেছে তখন রাসুল ইসলাম বলেন ওয়ামা ইউ জিবু কিমিন হে আয়েশা তুমি খুব আশ্চর্য হচ্ছ আয়েশা তুমি খুব আশ্চর্য হচ্ছ লাকাদ রাহিমাহাল্লাহ বেরাহমাত ইহা সবিয়াতাহা যে আল্লাহ সবিয়াহা যে আল্লাহ সুবহান তালা এই নারীকে তার দুই সন্তানের প্রতি এই রহমত প্রদর্শনের কারণে আল্লাহ সুবহান তালা তার প্রতি রহম দিল হয়েছেন আল্লাহ তার প্রতি রহম করেছেন আল্লাহ তার প্রতি রহম করবেন এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আপন সন্তানদের প্রতি অনুগ্রহ করা রহমত প্রদর্শন করা আপন সন্তানদের জন্য স্নেহ মমতা ভালোবাসা দয়া মায়া ইত্যাদি প্রদর্শন করার বিনিময়ে তিনি বলেন আল্লাহ হানুয়াতলা তার প্রতি রহমশীল আল্লাহ তার প্রতি অনুগ্রহশীল হবেন প্রিয় দর্শক এই কথা আমরা এই জন্য বলছি যে আমাদের সন্তানদের প্রতি আমাদের অনুগ্রহশীল হওয়া কিন্তু এটি খুবই জরুরি কারণ আমরা কিন্তু খুবই কর্কশ জীবন যাপন করি এখন ধরুন আমরা তো এমন অবস্থা যে আমরা বাবারা খুবই ব্যস্ত থাকি বাহিরে আর মায়েরা অধিকাংশ most of the mothers are working mothers special in the cities শহরে ইত্যাদি জায়গাগুলোতে মায়েরা এখন সবাই পায় তারা এখন কাজে ব্যস্ত মায়েরও কাজে ব্যস্ত তারাও বাসার বাইরে কাজ করে বাবারও বাসার বাইরে কাজ করে এবং জন্য তারা খুবই ক্লান্ত পরিশ্রান্ত তারা খুবই ত্যক্ত বিরক্ত অবস্থা থাকে ফলে সকালে যখন তারা বাসায় যায় তখন তারা তাদের সন্তানদেরকে ভালোবাসতে পারে না তাদের প্রতি আদর ভালোবাসা দয়া মায়া প্রেম প্রীতি ইত্যাদি তারা প্রদর্শন করতে পারে না আল্লাহ রাসুল সাল আলহিসাম এই জন্যে শিশুদেরকে ভালোবাসার বিষয়টিকে এতটা গুরুত্বপূর্ণ ভাবে তিনি আলোচনা করেছেন রাসুল্লাহ সাল্লাম শিশুদেরকে কেমন ভালোবাসতেন তিনি তাদেরকে কেমনভাবে তাদেরকে তিনি দয়া করতেন তাদের প্রতি অনুগ্রহ করতেন তাদেরকে তিনি মায়া করতেন এর আরেকটি এক্সাম্পল আমরা বলছি ইমাম বখার রহমুল্লাহ আনাসরাদি আল্লাহ তার থেকে বর্ণনা করছেন যে ইন্নি লাদুরুফিসালাত রাসুলাম নিজে বলছেন যে আমি কখনো কখনো নামাজে ঢুকে যেতাম আমি চাইতাম যে নামাজটাকে একটু লম্বা করি কারণ নামাজকে সালাদকে আমার চোখের পুত্তুলি বানিয়ে দেওয়া হয়েছে অতপর আমি কোন একটা শিশুর কান্না শুনি তারপর দ্রুত আমি নামাজ শেষ করে দেই কারণ আমি জানি যে এই শিশুর কান্না শুনে তার মায়ের সালাতের প্রতি আর মনোযোগ নেই বা সালাতের প্রতি মনোযোগ রাখা তার খুবই কষ্ট হবে এই জন্য এই মা এবং এই শিশুর কষ্টের কথা চিন্তা করে আমি দ্রুত সালাত শেষ করে দিই রাসুল ইসলামের অ্যাটেনশন কিন্তু মায়া নয় রাসুলের অ্যাটেনশন কিন্তু তার সন্তান কারণ সন্তানের কারণে মা তিনি তার অ্যাটেনশন চলে যাবে আর সন্তানের কারণে রাসুল ইসলামও তার সালাদকে সংক্ষিপ্ত করতেন রাসুল্লাহ সাল আলী আসলাম আবু কাতার দিয়ে আল্লাহ তিনি বর্ণনা করছেন রাসুল ইসলাম একবার সালাত আদায় করছিলেন এর মধ্যে তিনি ওয়াহুয়া মিলুন উমামাতা বিনতে জায়নাব বিনতে রাসুল কন্যা জায়নাব রাদি আল্লাহ তালা আনহার ছেলে উমামা আলবাহেলি উমাম রাদি আল্লাহ তালাহুকে রাসুলাম কিন্তু তার কাঁধে তার পিঠে তার তার ঘাড়ে চড়িয়ে রেখেছেন তার শোল্ডারে ফাইজা সাজাদা যখন ইসলাম সেজদা দিতেন তখন ওয়াদা আহা তাকে ঘাড় থেকে তিনি নামাতেন ওইদা কম হামালাহা আবার যখন তিনি দাঁড়াতেন তখন তিনি কিন্তু তার ঘাড়ে তার শোল্ডারে সেই শিশুকে তার নাতিকে তিনি বহন করতেন সুবহানুল্লাহ হামদি যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হয় যে তিনি রুক সেজদা যখন যেতেন তখন তাকে নামিয়ে তখন তিনি সেজদা দিতেন আবার যখন তিনি দাঁড়াতেন তখন তিনি তাকে আবার কাঁধে চড়িয়ে তিনি সালাত আদায় করতেন এইভাবে রাসুল ইসলাম মানুষকে নিয়ে যখন তিনি জামাতে সালাত আদায় করছিলেন তখন রাসুল ইসলাম এই কাজটি করতেন তাহলে আমাদের শিশুদেরকে যদি রাসুল ইসলাম এই কাজ করতে পারেন তাহলে আমরা আমাদের শিশুদেরকে কেমন ভালোবাসা দেখানো দরকার এটি খুবই চমৎকার একটি আলোচনা এই আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব অব্যাহত রাখবো সেখানে আমরা বলার চেষ্টা করব যে রসুলাম কীভাবে ভালোবাসতেন আর তাদেরকে প্রতি দয়া ভালোবাসা মায়া প্রেম মমতা ইত্যাদি প্রদর্শন করতেন যাতে এখান থেকে আমরা আমাদের হৃদয়ের জন্য আমাদের আমাদের চলার পথের জন্য কিছু খোরাক পাই প্রিয় দর্শক অবশ্যই সেই পর্বে আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদামা আইন্দি ওয়াল আলম ওয়া আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ